জুহরি রহমতুল্লা আলহি বলেন আমি সাইদ ইবনু মুসাইয়াব রহমতুল্লা আলহিকে বলতে শুনেছি তিনি বলেন বাহিরা বলে দেবতার নামে উৎসর্গ করা উটনি যার দুধ আটকিয়ে রাখা হতো এবং কোনো লোক তার দুধ দহন করত না সাইবাহ বলে ওই পশুকে যাকে তারা ছেড়ে দিত দেবতার নামে তাকে বোঝা বহন ইত্যাদি কোনো কাজকর্মে ব্যবহার করা হয় না রাবি বলেন আবু হুরাইরা রদিল্লাহ তাল্লাহ্ন বলেছেন নাবি সাল্লাহ সাল্লাম বলেন আমি আমর ইবনু আমির কুজআহকে তার বহির্গত নারীভুরি নিয়ে জাহান্নামের আগুনে চলাফেরা করতে দেখেছি সেই প্রথম ব্যক্তি যে সাইবাহ উৎসর্গ করার প্রথা প্রচলন করে